আন্দোলন করি ফরায়জি মোরা আন্দোলন করি জি আন্দোলন করি জি মোরা আন্দোলন করি জি আন্দোলন করি ফরায়জি মোরা আন্দোলন করি জি আন্দোলন করি ফরায়জি মোরা আন্দোলন করি ফরায়জি সুখের পরশ পেতে মোরা চলো হাঁটি এক পথে দিনের তরে ধরাতে সুখের পরশ পেতে মোরা চলো হাঁটি এক পথে তিনের তরে যুদ্ধ করে বিজয় নিশান উড়াবো মোরা এই ধরাতে এসো তুমি আমি মিলে বাতিল মতো স্তব্ধ করে দেই সবই আন্দোলন করি ফরায় জি মোরা আন্দোলন আন্দোলন করি ফরায়েজি মোরা আন্দোলন করি জি আন্দোলন করি জি মোরা আন্দোলন করি জি মুখে নয় কাজে চাই ঐক্যের পরিচয় রাসুল প্রেমের সুধা নিয়ে জীবনের মায়া ছেড়ে চলো হাঁটি এক পদে ভয় পেও না এই পৃথিবীতে মুখে নয় কাজে চাই ঐক্যের পরিচয় রাসুল প্রেমের সুধা নিয়ে জীবনের মায়া ছেড়ে চলো হাঁটি এক পথে ভয় পেও না এই পৃথিবীতে তুমি আমি এক হয়ে এসো হাতে হাত রাখি আন্দোলন করি ফরাই জি মোরা আন্দোলন করি ফরাই জি আন্দোলন করি ফরাই জি মোরা আন্দোলন করি ফরাই জি আন্দোলন করি ফরাই জি মোরা আন্দোলন করি ফরাই জি মদিনার মোহনা খোদারি মহিমা যোগ দিয়েছে আজ ফরাজিতে বাতিলের হুঙ্কার রুখতেই দরকার তোমার মতো বীর এই ধরাতে মদিনার মোহনা খোদারি মহিমা যোগ দিয়েছে আজ ফরাজিতে বাতিলের হুঙ্কার রুখতেই দরকার তোমার মতো বীর এই ধরাতে খোদার হুকুম রাসুল প্রেমে শান্তি নিহিত করি ফরাইজি মোরা আন্দোলন করি ফরাইজি আন্দোলন করি ফরাইজি মোরা আন্দোলন করি ফরাইজি আন্দোলন করি ফরাইজি মোরা আন্দোলন করি ফরাইজি আন্দোলন করি ফরাইজি মোরা আন্দোলন করি ফরাইজি আন্দোলন করি ফরাইজি মোরা আন্দোলন করি ফরাইজি